ফেরেশ তারা নিমেষহারা তোমার প্রেমে পাগল পারা মাতো আরা বৃক্ষ তরু সাগর নদী ঝরনা ধারা ফেরেশ তারা নিমেষহারা তোমার প্রেমে পাগল পারা মাতো আরা সাগর নদী ঝরনা ধারা ফেরেশতারা নিমে সারা তোমার প্রেমে পাগল পারা তোমার প্রেমে পাগল পারা আরা বৃক্ষ তরু সাগর নদী ঝরনা ধারা সাগর নদী ঝরনা ধারা ফেরেশতারা নিমে সারা তোমার প্রেমে পাগল পারা আরা বৃক্ষ তরু সাগর নদী ঝরনা ধারা সাগর নদী ঝরনা ধারা যখন তোমার পাই সারা অমনি প্রেমে হয় যে বিভুল হয় যে আকুল দিশে হারা দূর আকাশের চন্দ্র তারা যখন তোমার পাই সারা দূর আকাশের চন্দ্র তারা যখন তোমার পাই সারা অমনি প্রেমে হয় যে বিভুল হয় যে আকুল দিশে হারা ফেরেশ নিমেষ হারা তোমার প্রেমে পাগল পারা মাতোয়ারা বৃক্ষ তরু সাগর নদী ঝর্ণা ধারা আমার মতো অধম যারা ভুল পথে রয় কেবল তারা নেয় না মুখে তোমার কালাম পাপে তাপে হয় যে সারা আমার মতো অধম যারা ভুল পথে রয় কেবল তারা নেয় না মুখে তোমার কালাম পাপে তাপে হয় যে সারা তোমার নামে পড়ুক সারা উঠুক জেগে ঘুমের পারা আমার প্রাণে উজাগার সাহস দাও ছড়িয়ে হিসেব ছাড়া তোমার নামে পড়ুক সারা উঠুক জেগে ঘুমের পাড়া তোমার নামে পড়ুক সারা উঠুক জেগে ঘুমের পাড়া আমার প্রাণেও জাগার সাহস দাও ছড়িয়ে হিসেবে ছাড়া তেরেশ তারা নিমেষ হারা তোমার প্রেমে পাগল পারা তো আরা তরু সাগর নদী ঝর্ণা ধারা ফেরেশতারা নিমেষহারা তোমার প্রেমে পাগল পারা তোমার প্রেমে পাগল পারা মাতোয়ারা বৃক্ষ তরু সাগর নদী ঝর্ণা ধারা সাগর নদী ঝর্ণা ধারা ফেরেশতারা নিমেষহারা তোমার প্রেমে পাগল পারা মাতোয়ারা বৃক্ষ তরু সাগর নদী ঝর্ণা ধারা সাগর নদী ঝর্ণা ধারা সাগর নদী ঝর্ণা ধারা সাগর নদী ঝর্ণা ধারা